আকাশে বৃষ্টি দেখে মন ভরে যায় তোমার সৃষ্টি দেখে প্রাণ কারে হায় আকাশে বৃষ্টি দেখে মন ভরে যায় তোমার সৃষ্টি দেখে প্রাণ কারে হায় সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা দেখে সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা তোমার ছবি আঁকি মনের কাবাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই আকাশে বৃষ্টি দেখে মন ভরে যায় তোমারই সৃষ্টি দেখে প্রাণ কাড়ে হায় আকাশে বৃষ্টি দেখে মন ভরে যায় তোমার সৃষ্টি দেখে প্রাণ কারে হায় সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা দেখে সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা দেখে তোমার ছবি থাকি মৌনের কাবাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই হেমন তোমাকে চাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই কত সাজ সাজিয়েছ সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী মানুষের সৃষ্টি সকল গড়া তোমার সবিহি গড়া তোমার সবিহি কত সাজ সাজিয়েছ সুন্দরে পৃথিবী মানুষের সৃষ্টি সকল গড়া তোমার সবিহি কত সাজ সাজিয়েছ সুন্দরে পৃথিবী মানুষের সৃষ্টি সকল গড়া তোমার সবিহি নদীর কলো তানে সাগরের গড় জনে নদীর তানে সাগরের গড় দেখি হিমেল হাওয়ায় তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই আকাশে বৃষ্টি দেখে মন ভরে যায় তোমার সৃষ্টি দেখে প্রাণ কাড়ে হায় আকাশে বৃষ্টি দেখে মন ভরে যায় তোমারই সৃষ্টি দেখে প্রাণ কাড়ে হায় সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা দেখে সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা দেখে তোমার ছবি আঁকি মৌনের কাবায় তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই মিটমিটি তারার আলো রাতের অন্ধকারে হে রাতের অন্ধকারে হে শনশন বাতাসে তো মনটা শীতল করে হে মনটা শীতল করে হে মিটি মিটি তারার আলো রাতের অন্ধকারে সনসন বাতাসে তো মনটা শীতল করে মিটি মিটি তারার আলো রাতের অন্ধকারে সনসন বাতাসে তো মনটা শীতল করে পাখির কুহুতনে ভ্রমণের গুণজনে পাখির কুহুতনে দেখি নিখিলে ধরায় তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই আকাশে বৃষ্টি দেখে মন ভরে যায় তোমার সৃষ্টি দেখে প্রাণ কারে হায় আকাশে বৃষ্টি দেখে মনে হয়ে যায় তোমারই সৃষ্টি দেখে প্রাণে কারে হায় সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা দেখে সাগরের ঢেউ দেখে পাহাড়ি ঝর্ণা দেখে তোমার ছবি আঁকি মনের কাবায় তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে চাই এমন তোমাকে চাই সঙ্গীত প্রেমী বন্ধুরা আপনারা শুনছিলেন দেশের স্বনামধন্য সংগঠন রংধনু সাংস্কৃতিক ফোরামের পঞ্চম অ্যালবাম কাবার পথে কাবার পথে কাবার পথে